জায়নাব বিনতে জাহাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত একবার নবী সাল্লাহ আলাইসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় তার নিকট আসলেন এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবের লোকদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যা নিকটবর্তী হয়েছে আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে গেছে এ কথা বলার সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলি অগ্রভাগকে তার সঙ্গের শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান জায়নাব বিনতে জাহাস রদিয়াল্লাহ তাল্লাহ বলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস যাব তিনি বললেন হ্যাঁ যখন পাপ কাজ অতিমাত্রায় বেড়ে যাবে